ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ওই দেখো ফিলিস্তিন গান আফগানে কত ভাই বুক বাসায় কেঁদে কেঁদে ওই দেখো ফিলিস্তিন গান আফগানে কত ভাই বুক ভাষায় কেঁদে কেঁদে তাদের পাশে দাঁড়াতে তুমি ছুটে যাবে না বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ওই দেখো কাশ্মীর তুরস্ক বসনিয়াতে তারা বন্দি আজি সবে নির্যাতনে ওই দেখো কাশ্মীর তুরস্ক বসনিয়াতে তারা বন্দি আজি সবে নির্যাতনে পুকুরের শিকড়ে ভাঙতে তুমি ছুটে যাবে না বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ওই দেখো ইহুদিরা কত বন্দি করে মুসলিম ধ্বংস হোক শুধু তাই ভাবে ওই দেখো ইহুদিরা কত বন্দি করে মুসলিম ধ্বংস হোক শুধু তাই ভাবে সে তাগুতের ধ্বংস করতে তুমি ছুটে যাবে না বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে তবু কি তুমি বসে থাকবে তবু কি তুমি বসে থাকবে আর কতদিন ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে ইসলামের এই দুর্দিনে তোমার কি দুঃখ হয় না মনে